السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালা আলোচনা করব সেটা হচ্ছে গোসলের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি এবং পাশাপাশি গোসলের বিধান কি গোসলের প্রমাণ কি হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা প্রথমত গোসলের আবিধানিক এবং পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা গোসলের গোসল শব্দ আরবি শব্দ সেটার আবিধানিক অর্থ হচ্ছে এটা মসদার গাসালা সাইয়াসিল হু থেকে যে কোনো কিছুকে ধৌত করা হুম সেটা থেকে গোসল শব্দ এসেছে হ্যাঁ এবং সেটার মানে হচ্ছে যে পুরো শরীরকে আপনার দৌত করা পানি দিয়ে পুরো শরীরকে দৌধ করা এবং এর পারিভাষিক বা শরীয়তের পরিভাষায় যেটা অর্থ সেটা হচ্ছে পুরো শরীরকে পানি দ্বারা আপনার দৌত করা এবং পবিত্র পানি পুরো শরীরে ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতিতে পুরো শরীরে পানি ব্যবহার করা আল্লাহর সন্তুষ্টির জন্য সেটার নাম হচ্ছে পারিপার্শ্বিক গোসল কারণ গোসল করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং শরীরে দেখানো নির্দিষ্ট পদ্ধতিতে এবং সেটা পুরো শরীর ব্যাপী করতে হবে এখন হচ্ছে আরেকটা ব্যাপার যে গোসল করার বিধান কি গোসল করা ওয়াজিব যদি ওয়াজিব হওয়ার কারণ পাওয়া যায় হ্যাঁ গোসলের বিধান হচ্ছে ওয়াজিব ওয়াজিব হওয়ার কারণ পাওয়া যেতে হবে আল্লাহ স্বামী সুরা মায়দার ছয় নম্বর আয়তের মধ্যে বলেন যে তোমরা যখন তোমাদের গোসল ওয়াজিব হয়ে যাবে ফরজ হয়ে যাবে তখন তোমরা পবিত্রতা অর্জন করবে তাইলে গোসল ওয়াজিব হওয়ার কারণ পাওয়া গেলে গোসল করাও তখন কি হবে ওয়াজিব হবে এবং এই ব্যাপারে গোসলের যত পদ্ধতির ব্যাপারে যত হাদিস আছে যেই হাদিসগুলোতে সাহাবাইকরাম রসুল আকরমের গোসলের পদ্ধতি বলেছেন সেইগুলো কিন্তু গোসল ওয়াজিব হওয়ার ব্যাপারে প্রমাণ বহন করে হুম কারণ সেইখানে আপনার গোসল ওয়াজিব হওয়ার ব্যাপার উল্লেখ আছে হ্যাঁ এবং সেইখানে গোসলের পদ্ধতিও সেভাবে উল্লেখ রয়েছে হ্যাঁ, এবং সেগুলোর কি ধ্বংস আমরা আস্তে আস্তে সামনে হ্যাঁ, বলার চেষ্টা করব ধারাবাহিকভাবে হ্যাঁ একটু পরে সেগুলো আসবে ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আমরা গোসল কি করে ওয়াজিব হয় সেটার ব্যাপার নিয়ে প্রথমত আলোচনা করব তারপরে আমাদের আসবে গোসলের পদ্ধতি নিয়ে আলোচনা আশা করি সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন